বাজছে দামামা বাজে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাজছে দামামা বাজে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার মুখে ইসলামী জোশ দুর্বা হৃদয়ে রয়ে আল্লাহ ছুটে চল আজ বাজ বিশাল হয় কি রে তোর গলায় তা তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন হয় কি রে তোর গলায় তা তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন বাজিছে দামামা বাজে আমামা সেই রুচি করিব সালমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা রোড়ে নিশা ছিল কাম্য ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহা তারা আজ পড়ে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান তারা আজ পড়ে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বলছে দামামা বাদ রে আমামা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাড়া কেল্লার ওরে নিশা ঘুমাইয়া কাজে করেছে ফজর তখনও জাগিরে যখন জোর খেলায় খেলায় কেটেছে আসর মাগরে বেরোয় শুনিয়া যা জামার স্বামীর হরে সাথে এখনো জামাতে আছে স্থান জামার স্বামীর হরে সাথে এখনো জামাতে আছে স্থান বাজছে দামামা বাজবে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান শুক্র রুটির সম্বল করে যেই মান আর যেটা গেলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আর ফিরে আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান বাড়িতে দামামা ভাতে রামামা শিরুচি করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাড়িতে দামামা ভাতে রামামা শিরুচি করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান